ইসমাইল রহমতুল্লাহ আলহি আনাস রাজিল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন যখন নাজিল হলো অর্থাৎ তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত কখনও পুণ্য লাভ করতে পারবে না সুরা আল ইমরান আয়াত নম্বর বিরানব্বই তখন আবু তাল্লাহ রাজিল্লাহ তাল্লাহ্ন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম আল্লাহ তার কিতাবে বলেছেন যে তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত কখনও পুণ্য লাভ করতে পারবে না সুরা আল ইমরান আয়াত নম্বর বিরানব্বই এবং আমার নিকট সবচেয়ে প্রিয় সম্পদ হল রুহা আনাস রদিল্লাহ তাল্লাহ্ন বলেন এটি সেই বাগান যেখানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তার শ্রিফ নিয়ে ছায়া বসতেন এবং এর পানি পান করতেন আবু তাল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন বলেন এটি আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে দান করলাম আমি এর বিনিময়ে সওয়াব ও আখিরাতে সঞ্চয়ের আশা রাখি হে আল্লাহ রাসুল আল্লাহ আপনাকে যেখানে ব্যয় করার নির্দেশ দেন সেখানে তা ব্যয় করুন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন বেশ হে আবু তালহা এটি লাভজনক সম্পদ আমি তোমার নিকট হতে তা গ্রহণ করলাম এবং তোমাকে ফিরিয়ে দিলাম তা তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও অতপর আবু তালহা রদিল্লাহ তাল্লাহ্ন তা আত্মীয় স্বজনের মধ্যে সদকাহ করে দিলেন আনাস রদিল্লাহ তাল্লাহ্ন বলেন যে এদের মধ্যে উবাই এবং হাসান রদিল্লাহ তাল্লাহ্ন ছিলেন হাসান তার অংশ মুয়াবিয়া রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট বিক্রি করে দেন জিজ্ঞেস করা হলো তুমি কি আবু তাল্লাহা এর সৎকাকৃত সম্পদ বিক্রি করে দিচ্ছ হাসান রদিয়াল তাল্লাহ্ন বললেন আমি কি একসা দিরহামের বিনিময়ে একসা খেজুর বিক্রি করব না আনাস রদিয়াল তাল্লাহ্ন বলেন বাগানটি ছিল বনু হুদাইলা প্রাসাদের জায়গায় অবস্থিত যা মুয়াবিয়া রদিল্লাহ তাল্লাহ্ন নির্মাণ করেন